টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি ওমানওয়ালা আম্মাবাহাদ পিস টিভি বাংলার দেশের বিদেশে যেখান থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারক ওরবাদ ও স্বাগত জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান বিবাহ সংক্রান্ত মাস আলা মাসাইল এ পর্বে আমরা সম্মানিত অতিথিবৃন্দের সাথে আলোচনায় যাচ্ছি শুধুও দর্শকবৃন্দ আমরা গত পর্বে আলোচনা করতেছিলাম বিবাহের সুন্নত নিয়ে এ পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে এই স্বামী স্ত্রীর অধিকার একটা সরাই বা কোরআন ও সন্ন্যাহের নির্দেশিত অধিকার সেই অধিকার সম্পর্কে আমাদের পরস্পরে অজ্ঞানতা থাকার কারণে বা অসচেতনতার কারণে কখনো আমরা বিভিন্ন রকম দ্বিরুক্তিমূলক বক্তব্য করে থাকি এবং আমাদের সংসারে বিড়ম্বনা দেখা দেয় তাই আসুন আমরা আমাদের সম্মানিত অতিথিদের সাথে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করি যথারীতি আমাদের সামনে আমাদের সাথে আজকে অংশগ্রহণ করেছেন আমাদের শেখ আমানুল্লাহ মাদানী এবং আমাদের সাথে রয়েছেন জনাব ইউসুফ আব্দুল মজিদ এবং আমাদের সাথে রয়েছেন জনাব শেখ সাইফুদ্দিন বেলাল জামিয়ান সকলকে মার হাবান বিখুম আমাদের অনুষ্ঠানে আলোচনায় আমরা নিয়ে আসতেছি প্রথম জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবের কাছে আমি জানতে চাইব স্বামী স্ত্রীর অধিকার কয়টি ও কি بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه يقول سبحانه ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم وقال سبحانه وآشروهن بالمعروف وقال النبي عليه الصلاة والسلام خيركم خيركم لأهله أو كما قال عليه الصلاة والسلام নিঃসন্দেহে জীবন পার্টনার একে অপরের জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী যখন একসঙ্গে হয় তখন অবশ্যই এই একে অপরকে মেনে নেওয়া বরণ করে নেওয়া একে অপরের অধিকার বা হক সম্পর্কে সচেতন হওয়া এটা অত্যন্ত জরুরি অনেক সময় দেখা যায় যে একজন জানে তো আরেকজন জানেন না না জানার ফলে হয়তো উল্টা দাবি করি জানার পরে না জানার কারণে হয়তো আমরা অনেক সময় উল্টা চেয়ে বসি এই জন্যে হকগুলিকে তিন ভাগে আমরা ভাগ করতে পারি প্রথম হক যেগুলি হচ্ছে যৌথ হক স্বামী স্ত্রী উভয়ের মধ্যের যে হকগুলি যেমন আমানত রক্ষা করা একে অপরের কোনো ভেদ কোনো সির কোনো গোপন তথ্য প্রকাশ না করা একে অপরের মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি একে অপরের মধ্যে খুব সুন্দর সহজ জীবনযাপনে সহযোগিতা করা এভাবে একে অপরকে বিশ্বাস করা আস্থা রাখা যার ফলে বিশ্বাস আস্থা না রাখলে যা সমস্যা ঘটে সেগুলি থেকে আমরা বাঁচতে পারবো দ্বিতীয় পর্যায়ে যে হকগুলি আসে সেটা হলো যে স্ত্রীর হক স্বামীর প্রতি যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি মোহর আদা করা তার খাওয়া এবং ভরণ পোষণ এবং তার সাকান ঘরের ব্যবস্থা করে দেওয়া তার যোগ্যতা অনুযায়ী এভাবে প্রয়োজনীয় শিক্ষা দেওয়া দিনের ব্যাপারে সচেতন রাখা তার পর্দার ব্যাপারে যে জিনিসগুলি এসে যায় না চমৎকার আপনি যেটা আমাদের সামনে তুলে ধরেছেন আপনার আলোচনার মাধ্যমে একটা পরিষ্কার হয়ে উঠেছে যে স্বামী স্ত্রীর পরস্পরের হক হচ্ছে তিনটি একটি হচ্ছে স্ত্রীর হক স্বামীর প্রতি আরেকটি হচ্ছে স্বামীর হক স্ত্রীর প্রতি আরেকটা হচ্ছে যৌথ উভয় মিলে একে অপরের প্রতি যে হকটা আসছে সে হকের উপরে আলোচনা আচ্ছা আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনায় ধারাবাহিকতায় প্রথমে আমরা যেটা বলবো স্বামীর প্রতি স্ত্রীর হক মানে স্ত্রীর পাওনা তার মধ্যে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে মাহার এবং আরেকটা হচ্ছে তার নাফাকনা এ প্রসঙ্গে আপনি একটু আলোচনা করেন আমাদের সাথে মাহারটা তো এই প্রসঙ্গে কিছু আলোচনা আগে হয়ে গেছে জি জি জি তো মহারটা তো তার উপযুক্ত স্বামীর সাধ্য অনুযায়ী এবং স্ত্রী স্ট্যাটাস অনুযায়ী তাকে দিতে হবে স্বামী যদি ধনী হয় আর যদি খুব কম মহর দেয় সেটাও ঠিক হলো না যেহেতু আল্লাহ পাক বলছেন আইনা আতাই তুম এহদাহুন্না কিনতারা ওখানে এক গাদা বা এক ঢেরি দেওয়ার কথা বলা আছে ওই জন্য উপযুক্ত মহর তাকে দিতে হবে এবং সেটা পরিশোধ করতে হবে ফাইন তিবনালা লাকুমান সাই মিনহুন আফসান ফাকুল উহানিয়া মারিয়া যদি স্বেচ্ছায় কিছু ফেরত দেয় তাহলে সেটা খেতে পারবে স্বেচ্ছায় না দিলে এটা মাপ চাওয়া বা কৌশল করে বা দেখা যাচ্ছে জনাব শেখ আমার একটু আমার একটু সংগ্রহ আপনাকে যেটা হলো যে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে আমরা এই মহরণের ব্যাপারে বাড়াবাড়ি তো করি করি উপরন্তু সেটা না দেওয়ার একটা মানসিকতা আমাদের ভিতরে কাজ করে সাথে সাথে বিয়ের বাসর রাত স্বপ্নের একটা রাত্রি সে রাত্রে গিয়ে দেখা গেলো গিয়ে সামান্য কিছু টাকা দিয়ে বউয়ের কাছে ক্ষমা চাচ্ছে আচ্ছা এরকম পুরুষ কত নির্লজ্জ বলেন তো আপনি সে প্রথম দিনেই তো স্ত্রীর কাছে নত হয়ে গেল অথচ তাকে সে দরকার ছিল যে সে তার সামনের অংশ ধরে সে দোয়া পড়বে রসুল বলছেন যে দোয়া পড়লে তাহলে তার জীবনে বরকত আসবে এবং সেই স্ত্রী দ্বারা তার কোনো ক্ষতি হবে না কিন্তু যখন সে প্রথম দিনেই মাপ চেয়ে নিল প্রথম দিনেই স্ত্রীর কাছে নত স্বীকার করে নিল তখন তো সে স্বামীর কর্তৃত্ব কি করে চলবে স্বামীর মহারণা দিচ্ছি সে মহারণার তুলনায় এই নিয়ামতটা কত বড় আর নিয়ামতের তুলনায় মহারণার সামান্য ব্যাপার অথচ সে মহারণা দ্বিতীয় টালমাটাল করে এটা নেহায়ত অন্যায় কাজ বটে আচ্ছা আমি এ ব্যাপারে জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে আসবো যেটা আমরা তো মহারণা প্রসঙ্গে যেটা জানতে পারলাম আমরুল্লাহ মাদানী সাহেব অত্যন্ত চমৎকার চমৎকারভাবেই আমাদেরকে শেখ আমার মনে হয় আমরা আবারও একটু এখানে তাগিদ দিই যে এটা একটা ফরজ জিনিস এটা ফরজ এটাকে যেন গরজ না মনে করি আমরা এটা ফরজ এ বিষয়ে আপনি একটু আমাদেরকে বললে আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ আলী আজমাই লিউনফিক দু সাআতিন তোমার অর্থনৈতিক ক্ষমতা অনুযায়ী তোমার স্ত্রীকে তুমি ভরণ পোষণ আদায় করো রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়েছেন যে আনফিক আলা আহলিকা মিন তৌলিকা তোমার যতখানি ক্ষমতা আছে তোমার ক্ষমতা আছে তাকে সুন্দর জায়গায় সুন্দর বাসস্থানে ভালো খাবার দাবার ভালো কাপড় চোপড় দিয়ে তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করা সম্মান বজায় রেখে তাকে রাখার ক্ষমতা আছে অথচ সেখানে যদি কেউ কার্পণ্য করে তার সম্মান অনুযায়ী সে না দেয় তার ক্ষমতা অনুযায়ী সে না দেয় সে আল্লাহর দরবারে দায়ী বিবাহের হতবাই স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আপনি কাকে ঘরে নিয়ে আসতেছেন আপনার একজন বোনকে তাই না সে আদমেরই সন্তান তাকে ঘরে নিয়ে আসতেছেন এবং তার অধিকারটা কেন দেবেন না যেমনটি রসুল সাল আলী ইসাল্লাম আমাদেরকে চমৎকারভাবে বলে দিয়েছেন যে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা দান করো দাও খরচ করো এবং আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে নির্দেশ দিয়েছেন তো এই ব্যাপারে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে কিন্তু অনেক ফ্যামিলি পাওয়া যায় যারা কিন্তু স্ত্রীর যে হকটা যথাযথভাবে আদায় করেন না জনাব শেখ আপনার এই ব্যাপারে কোনো তালিক নাফাকাতের ব্যাপারে তিনটা পর্যায় হতে পারে একটা পর্যায় হলে স্বামী স্ত্রী দুজনেই যদি বড়লোক হন ধনটবান হন স্বামীর বা এবং মেয়ের বাবা তাহলে বড়লোকদের যে পর্যায়ের থাকা খাওয়া সেটা দিতে হবে দুইজনেই যদি মিসকিন গরিব হন তাহলে গরিব মিসকিনের যে যে যে দেশের খাওয়া পড়ার যে অবস্থা সেটা দিবেন আর যদি স্ত্রী বড়লোক হন আর স্বামী গরিব হয় এ পর্যায়ে কিন্তু স্বামীকে মধ্যম মানের তাকে ব্যবস্থা করতে হবে এবং এক্ষেত্রে আরেকটা কথা মনে রাখতে হবে আমাদেরকে ওয়া দিনারুনান ফাক্তাহু আলা আয়া আলিকা আদাম আজরাইন্দাল্লাহ যেই পয়সাটা আপনি আল্লাহর রাহে বিভিন্ন খরচ আছে কিন্তু সবচেয়ে উত্তম খরচ যার বেশি সব সেটা হলো কি যেটা পরিবারের জন্য খরচ করা হয় এবং হাত্তা লোকমাতুকা ফি ফি জাউজাতিকা সাদাকা আপনি আদর করে আপনার স্ত্রীকে কিছু একটা খাওয়াই দিবেন ওটাও কিন্তু একটা সাদকা নেকির কাজ কাজে যেটা করলে এক ঢিলে দুই পাখি একটা হলো কি যে আপনার ভরণ পোষণও হলো আবার আল্লাহর খাতায় আপনার আপনার সবও লেখা হলো আচ্ছা, এমন একটা কাজ ছোট করে দেখার কিন্তু আচ্ছা, খুবই প্রশ্ন ক্ষেত্রে যদি স্বামী বহিল হয় তুলে দিলে সেটা কি হচ্ছে হচ্ছে আচ্ছা, আপনি সৎকার নেকি পাচ্ছেন তাই না শেখ চমৎকার আচ্ছা এখানে যারা আপনার আমরা শেখ আমল্লা আমাদের অনেকেই আছেন কিন্তু নাফাকা এর ব্যাপারে কিন্তু স্ত্রীদেরকে কিছু জ্বালা যন্ত্রণা করে থাকেন যে তাদের হকটা ঠিক মতো দেন না আবার দেখা যাচ্ছে কিছু স্ত্রী আছেন যারা স্বামীর সাধ্যের অতিরিক্ত তাকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ফেলেন যে আমাকে দিতেই হবে আমরা তো একটা হাদিসের মধ্যে জানছিলাম না যে রসুল সাল্লাহ আলী ইসলাম তাদের সামনে বলেছেন কিছু স্ত্রী আছে যাদের অভ্যাস অল্পে তো তুষ্ট তো হয়ই না তাড়াতাড়ি করে কি করে তারা নিয়ামতকে অস্বীকার করে যেটা হয়ে থাকে তো এই ব্যাপারে আপনি একটু দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে দিলে ভালো হতো আর এখানে আল্লাহ পাক বলছেন যে কাদা আলিকা জাল না কুমত ওয়াসাত আল্লি তা কোন সোহাদা আল্লাহ মধ্যমপন্থী উম্মত আমরা তো ওয়াসাতিয়া ক্ষেত্রে বজায় রাখা ভালো আমরা যে পয়েন্টে আলোচনা করছিলাম জনাব আমরা এই পয়েন্টে ফিরে আসবো চমৎকার কিন্তু একটা পয়েন্ট আমাদের মধ্যে উঠছে কিন্তু আমাদেরকে এই মুহূর্তে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 দিচ্ছি সেটা তো সাদাকা হচ্ছে এমন কি রসুল সাল্লাম বলছেন অফি বোধে আহাদিকুম সাদাকা স্বামী স্ত্রী যে মিলন করে স্ত্রীর সাথে মিলন করলেও সেখানেও সাদকা হয় তো হ্যাঁ, ইসলাম আমাদেরকে একটা জিনিস আমি যেটা জানতে চেয়েছিলাম সেটা হলো দেখা যাচ্ছে যে স্ত্রীরা কিন্তু অল্পে তো তুষ্ট হচ্ছেন না দেখা যাচ্ছে তাদেরকে ঈদের আগে একটা শাড়ি কিনে দেওয়া হয়েছে ঈদের দিন আবার দেওয়া হলো না সেজন্য রাগ করে একেবারে সব মানে সেটা কি ঠিক হবে কখনো ঠিক হবে না এটা হ্যাঁ এটা তো ভালোবাসা বোধ এবং রাহমার যেটা আলোচনা আমরা প্রথম করেছি এটা তো হলো না জি জি জি আচ্ছা এখন আমরা যেটা আলোচনায় আসব যে কিছু হক যেমন যেগুলি অর্থ সংক্রান্ত না অর্থ সংক্রান্ত হক নয় হকটা আপনার মহরনা নাফাখানা কিন্তু হসনুল মহাশারা হসনুল মা আশারা স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবন আনন্দগণ করা যেটা আল্লাহ রবুল আলম বলছেন ওয়া আশুর হন না এ ব্যাপারে জনাব শেখ সাইফুদ্দিন বেলাল যদি পীর হাবিব মোহাম্মদ রসুল্লাহামের জীবনে আমরা একটু দৃষ্টিপাত করি লাকাত হাসানা রাসুলের মধ্যে আমাদের জন্য উত্তম নমুনা রয়েছেন তিনি কিভাবে তার স্ত্রীদের সঙ্গে মানে ভালোবাসা প্রেম প্রীতি বিনিময় একে অপরের সুখে দুঃখে পাশে থাকা আমাদের শিক্ষা দিলেন এই যে ভালোবাসার ক্ষেত্রগুলি তিনি আমাদের দেখেছে সেটা যদি আমরা অনুসরণ করি সেটা আমাদের জন্য যথেষ্ট জি জি মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলছেন যে রাসুল্লাহ সাল্লাম যখন আমি ঋতু অবস্থায় থাকতাম সেই অবস্থায় যদি একটা গ্লাসে পানি পান করতাম যেই জায়গাটাতে মুখ লাগে রেখে দিলে ওই জায়গাটাতে মুখ দিয়ে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওইখানেই মুখ লাগিয়ে পানিটা পান করতেন কি ভালোবাসা আমাদের এখন কিন্তু সমাজটা তার উল্টা হয়ে গেছে জি স্ত্রী যখন ঋতুবতী হয়ে যায় তখন যেন সে একেবারে পচে গেল হ্যাঁ, কাপড় চোপড় এগুলি ধরতে দিবে না তারপরে যা ছুইবে তাই নাপাক হয়ে যাবে আচ্ছা, আচ্ছা আচ্ছা আমি একটু ক্রস করছি এটা হলো যে আমরা দেখছি না যে হাদিসের মধ্যে আছে আপনার আয়েশার সাথে একই কাছাকাছি শুয়েছেন আয়েশা রানের উপরে শুয়েছেন অথচ ঋতু অবস্থায় হ্যাঁ ওই ব্যাপারে একটু আলোকপাত করেন তাহলে হ্যাঁ, আমাদের দেখা গেছে যে ঋতু অবস্থায় আয়েশা রাজিয়াল্লাহ তালানহার রানের উপর মাথা রেখে ঘুমিয়েছেন এমনকি কোরআন তেলাওয়াত করেছেন জি কোরআন তেলাওয়াত করেছেন মসজিদে নবীতে এতেকাপ অবস্থায় থেকেছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মাথা মাথা আছড়ে দিচ্ছিলেন মাথা আছড়ে করে দিচ্ছিলেন বিভিন্ন সময়ে দেখা যায় এগুলি মূলত করতে পয়সা লাগে না অনুরূপভাবে স্ত্রীকে খুশি করার জন্য যে কোনো ধরনের আচরণ যেগুলি করতে পয়সা লাগে না কিন্তু মন মানসিকতার দরকার উৎফুল্ল উৎফুল্ল মনে দিতেন কোন সময় কাজ করে দিতেন হাতের কাজ এবং কোন সময় সিদ্দিকা আনহাকে বলে ডাকতেন বলে ডাকতেন মানে এটা আনন্দে দানের জন্য যেটা করা দরকার সেটাই রাসূল বলতেন আচ্ছা এখানে একটা কথা মনে পড়তেছিল আমার যে একবার রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আয়েশার হুজরায় ছিলেন আর সম্ভবত জয়নব রাজি আল্লাহ আনহা কিছু খাবার পাঠিয়েছিলেন তাই না আর খানার পাত্রটা বাড়ি দিয়ে ফেলে দিয়েছেন পেটটা কিন্তু পড়ে গেছিল তাই না ভেঙ্গে যখন পড়ে গেল তখন কিন্তু কিন্তু রাগান্বিত হলেন না আমরা হলে একেবারে রেগে সাড়ে বারোটা বাজিয়ে দিতাম কিন্তু রসুল কি করলেন একটু রেগে গেছেন কিন্তু ইনসাফটা কি করলেন হ্যাঁ, ঘর থেকে ভালো প্লেটটা এনে সেটা ফেরত দিয়ে দিলেন আর ভাঙ্গাটার ভিতরে সেটা জড়ো করে দিলেন এই যে হসনুল মহাসারা এটা চমৎকার এখানে আমরা দেখি যে একদিকে আল্লাহ নবী আলিসালাম যখন তার স্ত্রীর বাবা ভাই আত্মীয় স্বজন জেহাদের ফিল্ডে তাদেরকে হত্যা করা হয়েছে তারা মারা গেছে আর তারই মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এসে সুখের এক সংসার করতেছেন মেয়েটা তাহলে তার কাছে কি পেলেন বাবাকে ভুলে গেলেন মা বা মাকে ভুলে গেলেন সবাইকে ভুলে গেলেন এবং তাদের হত্যার কথা ভুলে গেলেন কি পেলেন তার চরিত্রের মধ্যে কি মধুর তার চরিত্র ছিল এভাবে দেখি যে আমরা তার বাবা এসেছে রাসুল সাল্লাহ সাল্লামের বিছনার উপরে তাকে বসতে দেওয়া হচ্ছে না না এটা রাসুলের বিছনা একজন বাবা কিছুই যেন তার কাছে না স্বামীর ভালোবাসে এই জন্য আমরা বলবো যে একজন বোন যখন তার মা বাবা আত্মীয় স্বজন সব ছেড়ে একটা নতুন একটা পরিবেশে আসে সবাই নতুন এখানে স্বামীর উচিত তাকে ভালোবাসা দিয়ে এবং একটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলবো যে বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে হাওয়াকে বা মহিলা জাতিকে এবং একটা হিকমত বলা হয়েছে যে বাম পাজরে কিন্তু মানুষের হার্ট বা ভালোবাসা এবং একটা জাদু আমি যুবক ভাইদেরকে বলবো যে স্ত্রীকে যদি আপনি জয় করতে চান তাহলে ভালোবাসা দিয়ে ভালোবাসা যদি আপনি দিতে পারেন আপনার কাছে আর কিচ্ছুই সে চাবে না আর ভালোবাসায় যদি খান্তি থাকে তাহলে ঈদের দিনে ঝগড়া করে শাড়ি চাইবে এটা কথা মনে রাখবেন আমি এটুকু বলতে চাই যে চমৎকার কথা বলছেন আর কি না এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের সমাজে যেটা হলো যে হসুল মহাসারাটা হচ্ছে না এবং এখানে যেটা যে পারিবারিক যৌথ একটা দায়িত্ব আছে জানাব ইউসুফ আব্দুল মজিদ যে একটা নতুন বউ ঘরে আসলো স্বামী ঠিক আছে স্বামীর হক হসুল মহাসারাটা করবে কিন্তু নতুন বউ ঘরে আসলে যে সকলেই যে তাকে আপন করে নেবেন এখানেও যেন কেনটা একটা কমতি বা শূন্যতা ঘাটতি দেখা যাচ্ছে এ ব্যাপারে আপনি একটু কি আলোকপাত করবেন আসলে একটা মেয়ে যখন তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর সঙ্গে এক নতুন পরিবারে নতুন পরিবেশে আসে তখন দেখা যায় যে স্বামীর প্রচণ্ড ভালোবাসা তার স্ত্রীর প্রতি রয়েছে কিন্তু স্ত্রী স্বামীর বোন এবং মা তাদের আত্মীয় স্বজন থেকে কাঙ্ক্ষিত ভালোবাসা সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় পাচ্ছেন যার ফলে ওই বাড়িতে স্ত্রীর থাকাটা স্ত্রী হয়ে বউ হয়ে থাকাটা মানে একটা কষ্টকর পরিস্থিতির ভিতরে সে পড়ে গেছে এক্ষেত্রে অবশ্যই যারা স্বামীর যারা মা বোন অভিভাবক তাদেরও মানসিকভাবে ওই আশিরুহন্নবিল মারুফ আল্লাহ তালা যে স্বামীকে নির্দেশ দিয়েছেন শুধু স্বামীকেই নয় স্বামীর পরিবারের প্রতি ওই নির্দেশ মানে এমন যদি হয় শেখ যে শাশুড়ি যেন তাকে মেয়ের মতো করে নিল ননদরা বোনের মতো যারা এরা বোনের মতো করে নিল বা ভাইরা ছোট বোনের মতো মানে একেবারে যেন নতুন যেন না বুঝতে মনে করে যে আমি যে ছেড়ে এসেছি বাবা মা ভাই বোন আরেক জায়গায় এসে সেম সেম আমি পেয়ে গেছি সেম নয় মানে বরং তার চেয়ে আরো ভালো তার চেয়ে জন্য না পায় বরং তার চেয়ে আরো ভালো তবে হ্যাঁ একটা কথা যেটা দেখা যাচ্ছে আমাদের সমাজে যে একেবারে মিশাতে মিশাতে গিয়ে দেখা যায় যে দেবর ভাবি এই সম্পর্কটা যে আমাদের মধ্যে হচ্ছে যেখানে রসুল সাল্লাহ আলী ইসলাম এখানে মৃত্যুর সাথে তোলা দিয়েছেন সে প্রসঙ্গে আপনি একটু আলোকপাত করেন এটা তো একটা বিষয় তো সেক্ষেত্রে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কিন্তু পর্দার ব্যারিকেড কোনো অবস্থাতেই ভাঙা যাবে পর্দাটার ব্যাপারে খুব বেশি খেয়াল রাখতে হবে এখানে একাকার হয়ে গেল এবং পর্দা উঠে গেল এটা তো হবে না এটা কোনো ক্রমেই সম্ভব না যেহেতু রসুল হামুকাল মাউত মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে এক্ষেত্রে ব্যাপারে একটু খেয়াল রাখা দরকার আর শাশুড়িদের পুত্রবধূরও খেয়াল রাখা উচিত যে আমার শাশুড়িকে আমি মায়ের মতো মনে করি আমার মা তো আমাকে অনেক রাগ ঝাল করে রাগারাই করে গালাগালি করে বা ভুল হলে অনেক ভুল ধরে মায়ের মতো মনে করলে কিন্তু সে সেও তার শাশুড়ি মানে আপন করে নিতে পারত আপন করে নিতে জি এখানে একটা গ্যাপ উভয় দিক থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ। স্বামীর ঘরের লোকেরা মেয়েটাকে সহজে আপন করে নিতে পারছে না আবার মেয়েটাও তাদের সাথে খাপ খাচ্ছে না হ্যাঁ, হ্যাঁ স্বামীর একটা ভূমিকা থাকতে পারে হয়তো মা তার পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দিল সেক্ষেত্রে স্বামী তার মাকে বলতে পারে যে আম্মা মেয়েটা যদি আপনার হতো তা আপনি কি করতেন আপনার মেয়ে হিসাবে আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন এইভাবে মনে করলে অনেক ক্ষেত্রে মানে সবাই যদি একে অপরকে বরণ করে নাই মেনে নাই ভুল ত্রুটি যেমন অন্য স্বাভাবিক সবার আপন জনজের মধ্যে হয় এই মেয়েটা বা আরেকজনের মধ্যে এমনটা করে নিলেই কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায় শ্বশুর বাড়ির লোকেরাও ইচ্ছা করলে এক্ষেত্রে মেয়ের বাপও ইচ্ছা করলে কিছু বলতে পারে যেমন ওমর ইবুল খাত্তাব রাজি আল্লাহ তালাহু তিনি তার মেয়েকে বলেছিলেন হাফসা তুমি আয়েশার সাথে প্রতিযোগিতা করতে যেও না কারণ আমি একাধিকবার শুনেছি আয়েশাকে রসুল বেশি ভালোবাসেন কাজেই তার সাথে তুমি প্রতিযোগিতা করে পারবে না অতএব তুমি তার পিছেই থাকো সেখানে তুমি আগে যাওয়ার চেষ্টা করবে সেখানে সংসার ভেঙে যাবে সমস্যা সৃষ্টি হবে বিতর্ক সৃষ্টি হবে এক্ষেত্রে মেয়ের বাপেরও উচিত তার মেয়েকে নসিহত করা আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালাহাকে আবু বকর সিদ্দিক ঘুষি মারলেন ঘুষি মারলেন যে এতগুলি লোককে তুই আটকায় রেখেছিস কেন যেটা আমরা একটু আলোচনা করতেছিলাম যে রসুল সাল্লাহ আলী ইসলাম স্ত্রীদের সাথে আনন্দ করতেন অংশীদারিত্ব নিতেন এবং তাদেরকে আনন্দ দিতেন এমনকি আয়সার সাথে মাঝে মধ্যে খেলায় নেমে যেতেন যাতে দৌড় প্রতিযোগিতা যেটা যার মধ্যে এটা আনন্দ বা স্বাচ্ছন্দ্য বিরাজ করে তবে আমরা নিয়ে জি খেলা দেখিয়েছেন জি জি জি এটা খুব চমৎকার কথা দুঃখজনক আরো এই প্রতিবেশী সমাজে যে প্রত্যলিক সমাজে মানে সনাতন ধর্মের মধ্যে ওখানে তো সকালবেলা উঠে স্বামীকে প্রণাম করতে হবে কখন গায়ে পা লেগেছে কখন স্বামী তো দেবতা কিন্তু ওখান থেকে আমরা কিছু আমাদের আসর পেয়েছি যার ফলে দেখা স্বামীকে ডিঙ্গিয়ে গেলে বিরাট অপরাধ স্বামীর আগে খাবার খেলে অনেক অপরাধ মানে হ্যাঁ। পরিপন্থী বরং আমাদের যেটা হলো যে সালাম দেওয়া যাদের সঙ্গে মুসাফা করা মুসাফা করা বা মুরব্বীদের মাথায় বা কপালে চুমু খাওয়া এই যে সুন্দরটা আমাদের থেকে কিন্তু বিদায় নিয়ে নিয়েছে এবং ওর জায়গাটা আমাদের কদম বসি যেটা আমাদের ঠাকুর সমাজের আমাদের কাছে এসে আমাদের মানে অপসংস্কৃতিটা আমাদের মধ্যে ঝেঁকে বসতে এবং সাথে সাথে সেখান থেকে ইসলামের যে খ্রিস্টীয় কালচার তাজি তমাদনটা বিদায় নিচ্ছে পরিতাপ আচ্ছা এখানে যেটা আরেকটা কথা আমি শেষ লগ্নে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের হাতে সময় কম জনাব শেখ আমানুল্লাহ এটি স্পষ্ট করে দেখানো যে মানে ঋতু হলে মহিলারা যে একেবারে এবাদত থেকে সম্পূর্ণ গাফিল থাকেন এই ব্যাপারটা একটু ইঙ্গিত দেবেন কি যদিও এটা প্রাসঙ্গিক আলোচনা শুধু সালাদ বন্ধ রাখবে আর বাইতুল্লাহের তাওয়াব বন্ধ রাখবে আর সিয়াম পালন করবে আর বাকি সব কাজ তারা বাকি দোয়া দরুদ কাজ কর্ম যা আছে সবই তো করতে পারবেন হ্যাঁ হ্যাঁ জি শিখাইছেন কোরআন এই তালিম দিয়েছেন সেগুলি তো হাদিস দ্বারা প্রমাণিত আছে তবে আমরা যেটা বলতে চাইবো সেটা হলো যে আমাদের যে হসনুল মাসারা এই দাম্পত্য জীবন সুখের হবে যদি আমরা পরস্পর পরস্পরকে মন থেকে গ্রহণ করি এবং এই যে অপরের মেয়েটা দীর্ঘদিন অন্য জায়গায় লালিত পালিত হয়েছে এখন তাকে আমার কাছে নিয়ে আসতেছি আমি স্বামী হিসাবে আমার দায়িত্ব কর্তব্য এবং ঘরের সেখানে শাশুড়ি হিসেবে দায়িত্ব কর্তব্য ননদ হিসেবে দায়িত্ব কর্তব্য প্রত্যেকে যদি আমরা দায়িত্ব কর্তব্যটুকু ঠিক মতো পালন করি এবং দাম্পত্য হ্যাঁ, প্রত্যেকে যদি আমরা হক বলি ঠিক মতো আদায় করি তাহলে দেখা যাবে যে কি যে আমাদের সংসারটা সুখের ও সমৃদ্ধশালী হবে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের যুব সমাজকে এইভাবে ইসলামী সংস্কৃতিতে ফিরে এসে সুখের দাম্পত্য জীবনে যেন তারা পরিতৃপ্তি লাভ করতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করে সকলের খায়ের আফিয়ত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফিয়ামানিল্লাহ কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H short code three zero double zero eight three SWIFT BIC code I B IBO BGB double two I IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate TV dot TV মানবতার সমাধান